মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি তাও না সাড়া মোরা পাগল পারা দাও না সাড়া পাগল পারা তোমারি প্রেমে পাগল পারা ওরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি ওরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি পাখি পাখালি সাগর নদী তোমারি নামে পাগল সবি পাখ পাখালি সাগর নিঝুম রাতের ওই তারার মেলায় নিঝুম রাতের ওই তারার মেলায় খুঁজে তোমায় প্রভু মেলে আখি মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি দাও না সারা মোরা পাগল পারা দাও না সারা পাগল পারা তোমারি প্রেমে পাগল পারা মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি ফুলকাননের ফুল পাখিরা মধুর সুরে মাতুয়ারা ফুলকাননের ফুল পাখিরা মধুর সুরে মধুর সুরে মাতোয়ারা ভোরের ভাই ওই কৃষ্ণ কোকিল ভোরের ভাই ওই কৃষ্ণ কোকিল কুহু কুহু তালে তোমায় ডাকে মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি দাও না সারা মোরা পাগল পারা দাও না সারা পাগল পারা তোমারই প্রেমে পাগল পারা মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি মোরা সুরের পাখি তাই সুরে সুরে প্রভু তোমায় ডাকি অনুপ্রাস সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যয় সুন্দর পৃথিবীর প্রত্যয়